পরের অর্গের নাম কি পিছনে যাও এই নাম কি পর্বের নাম কি মাখন কয় বারো নম্বর কয় নম্বর बारह नंबर मखराज बारह नंबर मखराज बारह नंबर मखराज बारह नंबर मखराज ऊपर आगा ऊपर आगा सामने नीचे सामने नीचे দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে তিনটি উচ্চারিত হয় উচ্চারিত হয় নাম্বার মাখরাজ বারো নাম্বার মাখরাজ কয় নাম্বার মাখরাজ বারো নাম্বার মাখরাজ জিহুবার আগা জিহুবার আগা সামনের নিচের সামনের নিচের দাঁতের গুড়ার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে মোহরের তালুর সঙ্গে লাগিয়ে উপরের তালুর সঙ্গে লাগিয়ে দুই দাঁতের পেট আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের পেট আগার সঙ্গে লাগিয়ে বারো নাম্বার মাখরজ বারো নাম্বার মাখরজ জিউবার আগার জিউবার আগার সামনের উপরের সামনের উপরের সামনের নিচের সামনের নিচের সামনের উপরের সামনের নিচের সামনের নিচের সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে ও এই দেখো তো জিহবা কি এটা হলো জিহবার আঘাত এটা হলো কি দাস কই কি দাস এই যে একটা বাঘ ধরে এই পুরোটা ধরলেন আপনার দাঁত এইটা হলো একটা বাঘ জিহবার কি দাঁতের গুড়া আগা কি গুড়া নিচ থেকে গুড়া এরপর কি এরপর কি আগা এখন যুবক পেট ও দাঁতের পেট তো আগার সঙ্গে লাগিয়ে বলছি কি বলছি পেট তো আগার সঙ্গে লাগিয়ে জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের পেট তো আগার সঙ্গে এখানে পেট পেটের মধ্যে লাগাইলাম এখন নিচের দিকে এখানে পেটের থাকবে ঠিক আছে কিন্তু সোয়াদা সিং উচ্চার করার সময় জিহ্বাটা এগিয়ে কি গুড়ার দিকে মাইল থাকবে কি থাকবে হ্যাঁ, এরকম লাগবে আর যার সময় উপরের দিকে মাইল হবে কি কোথায় দেখেছেন বুঝেছেন za za za za za za za জালাল মধ্যে বেশ কম হয়েছে আর যা আর জানতে একটু কি হবে কি হবে জানতে বলেন যা যা যা বুঝতে পেরেছেন আগের সিফাতে আগে বলেছিলাম না আমসের মধ্যে নাই জেহেল দুই নম্বর সিফাত কি প্রথম সিফাত কি একটা সিফাত বলেন প্রথম সিফাত কি দ্বিতীয় সিফাত কি দ্বিতীয় সিফাত কি চতুর্থ সিফাত কি পঞ্চম সিফাত কি প্রথম সিফাতের কাজ কি এরপর কাজ কি কি একসাথে আওয়াজ হয়েছে এরকম বলার জন্য আমি বলেছি আপনি বলছেন আরেকজন ডিস্টার্ব হচ্ছে উনি বলতে পারতেছে না আপনি বলছেন আরেকজন ডিস্টার্ব হচ্ছে একসাথে সবাই একই সাথে বলবে তাহলে আরেকজন যিনি বলতে পারতেছে না তো দোড়া পড়বে উনি বাটপাড়ি করতেছে দোড়া খেয়ে যাবেন উনি বুঝেছেন একসাথে সবাই বলবো কি পরে বলবেন ওনাকে দাঁড় করে রাখবো আপনি পারেন না এর মানে কি আপনি একসাথে বলুন কি যা প্রথম সিরাত কি দাঁড়ান আপনি যা বলছেন কেন আমি কি ওরকম উচ্চারণ বলেছি যার প্রথম ছিল কি প্রথম ছিল কি কি দাঁড়ান ওরা বলছো কেন ইজেকশন কি ইজেকশন কি ইজেকশন কি ইজেকশন কি تیسرت صفت کی تہتر صفت کی پچیس صفت کی پچیس صفت کی پچیس صفت درکار کی চতুর্থ সিহাতের কাজ কি ষষ্ঠ সিহাতের কাজ কি ষষ্ঠ আর একটা সিফাত আছে কি আছে কি সফির কি পড়াইছে না সিফাতের আজমায় গায়রে সফির সফির পড়েছিলেন صفير قلقلالين انحراف صفير قلقلالين انحراف أكثر تمشي استطالات أكثر تمشي استطالات تكرار تمشي استطالات تكرار تمشي استطالات تكرار تمشي استطالات تكرار تمشي استطالات صفير قلقلالين انحراف خافين قلقلالين انحراف تكرار تمشي استطالات একসাথে এখন শেষ করার পরে صافر قلقلالين انحراف تكرار تمشي استطالات صافر قلقلالين Qabil qalqalalin inhiraf dakkar tamassi istiqalat Qabil qalqalalin inhiraf dakkar tamassi istiqalat Qabiler harap koyti Qabiler harap tinti বারো নম্বর মাখরাজ বারো নম্বর মাখরাজ সফিরের হরফ সফিরের হরফ বারো নম্বর মাখরাজ বারো নম্বর মাখরাজ সফিরের হরফ সফিরের হরফ বারো নম্বর মাখরাজের হরফ কয়টি বারো নম্বর মাখরাজের হরফ তিনটি কি কি সফির দিনের কাজ কাজ পাখির আওয়াজ হবে আওয়াজ হবে কাজ সবিরের কাজ পাখির মতো পাখির মতো আওয়াজ হবে আওয়াজ হবে ফকিরের হরফ কয়টি ফকিরের হরফ তিনটি ফকিরের হরফ কয়টি ফকিরের হরফ তিনটি কি কি সর সিন আওয়াজ হবে রাজা হাসেন নেই আওয়াজ হবে রাজ হাসেন নেই আওয়াজ হবে রাজ হাসের মতো আওয়াজ হবে সেরা আওয়াজ হবে তিন হরফের কাজ টিউবের নেই আওয়াজ হবে কি টিউব কি লিখলে যে আওয়াজ হয় টিউব কি লিখলে যে আওয়াজ হয় এ আওয়াজ হবে আর তার মধ্যে কিসের আওয়াজ হবে কিসের আওয়াজ হবে বসেন पंचम शिवत की षष्ठ शिवत की षष्ठ शिवत की चौबीस प्रथम शिवंद्र काज की ये शिवंद्र काज की और ये शिवंद्र काज की शिवंद्र काज की शिवंद्र काज की ষষ্ঠ জিনাতের কাজ কি মৌমাছির আওয়াজের ন্যায় মৌমাছির আওয়াজের ন্যায় মৌমাছির আওয়াজের ন্যায় মৌমাছির আওয়াজের ন্যায় দেখেন দেখেন একটা আওয়াজ দে বুঝেছেন বলেন za za za za za za za za za za. zu zu Zizi. Ziza. Ziza. Ziza. Ziza. Zizu. Zizu. Zizu. Zizu. Zizu. Zizu. Zizu. Zizu. Zizu. Zizu. Zizu. Zizu. Zizu. জাল একটু শক্ত জাল থেকে গিয়ে একটু এটা জাল যাও জাল যাও জাল যাও ولزدوا ولزدوا ولزدوا زو ولي ولي ولي زو زو زازي زازي ولزو ولزك زوزازي ولزوزازي io ci abbracchi altro di città ولزوزازي ولزوزازي زو زازي من ال البلازي من المزازي مزازو مزازو ولزازا ولزازا Ayo kenapa ki? Wow. Wow. Wow. Wow. Wow. Kenapa nomor makan? Wow. পনেরো নম্বর মাখরাজ পনেরো নম্বর মাখরাজ পনেরো নম্বর মাখরাজ দুই টুট হইতে ভৌবামিম পনেরো নম্বর মাখরাজ দুই টুট হইতে ভৌবামিম বিজাম সহিতে দুই টুকের বিজাম বা উচ্চারিত হয় বা উচ্চারিত হয় দুই টুটের শুকনা অংশ হইতে দুই হইতে উচ্চারিত হয় উচ্চারিত হয় পনেরো নম্বর মাখরাজ পনেরো নম্বর মাখরাজ দুই টুট হইতে দুই টুট হইতে বহুবার দ্বিতীয় কি কি চতুর্থ কি পঞ্চম কি পঞ্চম কি কি কি ষষ্ঠ সিফাত কি আছে কি আছে কি আছে যখন ওয়া আসবে জবর বা কি আসবে কি করতে কি এটার মধ্যে কটা সিফাত বলেন তো কয়টি কয়টি কয়টি ছয়টি দেখেন প্রথম সিফাতের কাজ কি কাজ থেকে ওইটা শেষ করে শেষ করে দিব পঞ্চম ভাতের কাজ কি জমে থাকবে ষষ্ঠ কাজ কি কি আওয়াজ কি হবে হবে এই দেখেন প্রথম সিরাতের কাজ বাতাস বন্ধ দ্বিতীয় সিরাতের আওয়াজ চালু ওই দুইটা সিরাতে এখানে কি এবং নরম কি তিনটা লিনের অরম যদি হয় জবর বাম পাশে ইয়া তখন কি নরম হবে ওই তিনটা লিনার হইলে তিনটা লিন না হলে দুইটা যে হ্যাঁ রাখো বলেন আগে একটু ভুল করেন Why? Why? Why? Why? We. We. We. We. We. Who? Who? Who? Who? Who? Who? Why? Why? We. We. Who? Who? Why? Why? We. We. Who? Who? Au. Au. Au. Au. Au. Au. Au. Au. Your turn. Au. Au. Au. Au. Eu. Eu. Um. Um. Um. Um. Um. Um. Au. Au. Eu. Eu. Um. Um. Aua. Aua. Aua. Aua. Yoje. Aua. Aua, aua, aua, aua, iua, iua, iua, Iuá. Yoche. Descarregada. Iuá. Iuá. Uá. Uá. Uá. Uá. Uá. Uá. Uá. Uá. Uá. Uá. Uá. we wa we we we we we we wa we wa we woo we woo Wu. Wu. Wu. Wa. Wu. Wa. Wu. Wa. Wu. Wa. Wi. Wi. Koordinat saya. Wa wa wa wa wa wa wa wa wa wu wa wu wa जबर पर पेशना wa wu wa wu wa wu wa wu While we, while we, while we, while we, we, we, we, we, we, why, we, why, we, woo, we, woo, we, woo, we, woo, woo, woo, woo, why, woo, why, woo, why, woo, why, woo, we, woo, we, woo, we, woo, we. wawu wawu wawu wawu yoche wawu wawu wali wawu wawu wali wawu wawu যাদের অজু নাই তারা আলু সুটি যান গা আর যাদের অজু আছে আর তারা বসেন নামাজ wali wow wow wali wow wow wali wow wow wali wow wow wali wow wow واوي والي واو هو واوي والي واو هو واوي والي واو هو واوي واوي واوي من المواوي من المواوي من المواوي من المواوي واو واو والي واو والي واو والواو واو واو واوي واو واوي من المواوي من المواوي واو واو واو واو ولواوا واو যেন তাকবিরে উল্লাহ সুরে সুরে না জানো বুঝেছেন তাকবির উল্লাহ সবাই নাম সবাই জান